বন্ধুগণ আমি আপনাদের সামনে একটি উদাহরণ দিতে চাই শেষ করতে চাই আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের বন্ধু বর সমস্ত সাহিত্যে যারা একটু সামান্য সুযোগ আমাকে এখানে দেওয়ার চেষ্টা করেছেন এমন একটা সময় যে সময় সবাই ক্ষুধায় ব্যস্ত হয়ে পড়েছেন তাই আমি ওইটা অনুভব করছি আমাকেও লেগেছে সে কারণে আমি কিন্তু অবশ্যই পাঁচ থেকে সাত মিনিটের বেশি কথা বলব আমি আপনাদেরকে একটি খুব সাধারণ উদাহরণ দিতে চাই যেটা আমরা আপনারা সামনে দেখি সেই উদাহরণটি হচ্ছে সৌদি আরব একটি ইসলামিক দেশ এখানে ইসলামের মৌলিক আইনগুলি আছে সে মৌলিক আইনগুলি বাস্তবায়ন করার একটি নমুনা হচ্ছে যখন নামাজের সময় হয় তখন দোকান পাট বন্ধ করার আদেশ হয় তাই না যেন সকলে নামাজ করতে যায় সে কারণে একটা বাহিনী আছে যার নাম হচ্ছে হায়াতুল আমাদের মারুফ নারিয়ানের মুখা ঠিক না ভাই তারা ওই সময় বের হয়ে সবকে বলেন যে আসসালাম আসসালাম মানে নামাজের সময় হয়েছে নামাজে চলুন হয় নিজের বাসায় চলে যায় নাহলে দোকানের পিছনে বসে সিগারেট খায় নাহলে আড্ডা দেয় নাহলে বাড়িতে টেলিফোন করে তাই না ভাই এর অপোজিট এর পুরোপুরি বিপরীত একটি উদাহরণ নেন পৃথিবীর ওই সকল দেশ যেগুলো মুসলিম না যেমন ইউরোপ ও আমেরিকার দেশ সেখানে আজান হয় না পাঁচটায় বা হলেও শোনা যায় না দোকান পয়সাগুলো বন্ধ হয় না আর হায়াতুল আমর মারুফ ওয়াল নাহি আনিল মুনকার বলে কেউ নাই তাদেরকে সালাম সালাম বলে আহ্বান করে না আমি নিজের চোখে দেখেছি তবে পত্র পত্রিকায় এবং ফটোতে দেখছি যে ওখানেও কিছু মানুষ দেখা যাচ্ছে যেখানে পরিবেশ নেই নামাজের তা সত্ত্বেও যায় নামাজ মোসাল্লা বিছিয়ে সে রোডের উপরেই নামাজ পড়ছে দেখা যাচ্ছে যায় নামাজ আজকাল বিধান পালন করার জন্য সুযোগ দেওয়া হয়েছে <coughs> বাহিনী মোতায়েন করা হয়েছে তা সত্ত্বেও এখানকার মানুষ অনেকেই যারা বেনামাজি তারা নামাজ পড়তে যায় না ওখানে ইসলামিক দেশ নেই নয় আইনও নেই এবং বাস্তবায়ন করার জন্য কোন বাহিনীও আছে না তা সত্ত্বেও একজন মানুষ সে রাস্তায় দাঁড়িয়ে নামাজ কেন সম্পাদন করছে কারণটা কি দুই উদাহরণ মধ্যে পার্থক্যটা কি এখানে যেটা পার্থক্য স্পষ্ট সেটা হলো যে ব্যক্তি যেখানে ইসলামিক আইন নাই তার সত্য নানা আদায় করতে তার মনে হলো যে তার ইমান চাঙ্গা এবং ইমান পূর্ণ সেটা বিশ্বাস করেছে মনে প্রাণে যে ইসলামে নামাজ আদায় করা একটি রূপন দ্বিতীয় রূপন তহবিদের পর সর্বাবস্থায় আমি সেখানে থাকি না কেন অবস্থান করি না কেন আমাকে অবশ্যই নামাজ আদায় করতে হবে না করতে ইসলামের আইন ওখানে থাক বা না থাক আল্লাহ ভয়ে বের হয়ে রাস্তার মধ্যে প্রতিমধ্যে নামাজ আদায় করছে তাই না ভাই তাই এটা মনে রাখতে হবে যদি আমরা সত্যিকার অর্থে একজন মানুষকে পূর্ণ মুসলিম বানাতে চাই পূর্ণাঙ্গ মুসলিম তৈরি করতে চাই তাহলে প্রয়োজন আছে সর্বপ্রথম তার ইমানি পরিবর্তনে যদি তার মধ্যে ইমানের পরিবর্তন হয় যদি তার বিশ্বাসের চেঞ্জিং আসে যদি সে ইসলামের বিধানগুলিকে খুব সুন্দর করে মনে প্রাণে ভালোবাসে তাহলে তার এই ভালোবাসাটা এবং ইসলামের এই আকির বিশ্বাসটা তাকে আমল করতে বাধ্য করবে যদি কোনো মানুষ তরবারি নিয়ে কোনো মানুষ রাস্তায় বের হয়ে মুসলিমকে খাটা খাটা করে আর বলে মুসলমান হয়ে যাও তারপরে সে যদি ভয়ে মুসলমান হয় মুসলমান কি হবে আজ তরবারি ভয়ে আপনি কিছু মানুষকে মুসলমান সেখান থেকে চলে যাবে তখন কি তার তারা মুসলমান থাকবে বন্ধুগণ সে কারণে প্রয়োজন আছে আজ দেশে এবং সমাজে আমাদের যতগুলো নোংরা জিনিস হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যদি আমরা দেখতে পাই যে কেউ নামাজ পড়ছে না যদি দেখতে পাই যে কেউ শিল্প করছে যদি দেখতে পাই যে কেউ বিরাজ করছে যদি দেখতে প্রয়োজন আছে সঠিক দাওয়াতে প্রত্যেক মানুষ যেন প্রত্যেক মুসলিম যেন নিজে নিজে সব আগে নিজে ইমান চেঞ্জ করে নবায়ন করে অতপর দেশের সর্বত্র যখন মানুষকে এই ইসলামের সুবিধান এবং সুন্দর বিধান মদ হারাম এর আইন জারি করেন বা না করেন একজন মানুষ ইমানের পরিবর্তনের ফলে মদকে প্রত্যাখ্যান করবে মোট কথা হয়তো সাত মিনিট হয়ে আসলো মোট কথা হলো ভাই যে আমাদের প্রত্যেক মুসলিমকে বোধ প্রয়োগের পূর্বে হাজারের দাঁত দিয়ে ইসলামের প্রতি আগ্রহী করার পূর্বে এগুলো একটা এমন পদ্ধতি বা পন্থা যেটা গাছের উপরে পানি ঢালা হয় গোড়ায় নয় কিংবা একটা ঘায়ের উপর মলম লাগানো হয় কিন্তু ঘায়ের পুঁজ ভিতরে নোংরা সেগুলো পরিষ্কার হয় না আমাদের পরিষ্কার করার জন্য প্রয়োজন আছে সঠিক দাওয়াত ও তাবলিকের মাধ্যমে প্রত্যেক মানুষের ইমান ও আকিদায় পরিবর্তন যার পরিবর্তনের ফলে একজন মানুষ নিজে মনে প্রাণে ইসলামকে মানবে মানার পর ইসলামের মধ্যে পরিবর্তন আসবে আমি আল্লাহ আলমের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাই ইমানকে দৃঢ় করেন মন আস্থা শুদ্ধি করেন যে আস্থায় আমাদের জং ধরে আছে অনেক রকম পুরুষতা করে আছে সেগুলো যেন মুছে ক্লিয়ার হয় তারপরে আমরা একজন ভালো মুসলিম হতে পারি তারপরে আমরা আমাদের সমাজে একটা ভালো ইসলাম এবং ইসলামিক বিধান বিরাজ করতে পারি সহায়তা করতে পারি নচেত শুধু বরাজমতায় হবে কিংবা গাছের উপরে পানি ঢালাই হবে পানি বর্ষণ করাই হবে গাছের পাতার উপরে গাছের কোনো লাভ হবে না আমি আল্লাহ তার কাছে একজন ভালো মুসলিম হওয়ার এবং ইসলামের বিধানকে ভালোভাবে মানার দোয়া রেখে আমার দুটি কথা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ